আমি তোমার প্রেমের রং হৃদয়ে মেখে তোমার গান গে যাই আমি তোমার প্রেমের রং হৃদয়ে মেখে তোমার গান গে যাই আমি তোমার প্রেমের রং হৃদয়ে মেখে তোমার গান গে যাই তোমার প্রেমে পাগল হয়ে তোমার প্রেমে পাগল হয়ে আমার গান শুধু গে যাই আমি তোমার প্রেমে রং হৃদয় মেখে তোমার গুণ গান গে যাই আমি তোমার প্রেমে রং হৃদয় মেখে তোমার গুণ গান গে যাই আকাশের তারারা মিটি মিটি জলে তোমার নূরের ছোয়া চাঁদ বুকে নিয়ে জোছনা ঢালে আকাশের তারারা মিটি মিটি জলে তোমার নূরের ছোয়া চাঁদ বুকে নিয়ে জোছনা ঢালে আমার হৃদয় দাও তোমারি আলো আমার হৃদয়ে দাও তোমার যে আলোতে জীবন হবে রোশনাই আমি তোমার প্রেমে রং হৃদয়ে মেখে তোমার গুণ গান গেয়ে যাই আমি তোমার প্রেমে রং হৃদয়ে মেখে তোমার গুণ গান গেয়ে যাই তোমার প্রেমে পাগল হয়ে তোমার প্রেমে পাগল হয়ে আমার গান শুধু গে যায় আমি তোমার প্রেমে রং হৃদয়ে মেখে তোমার গুণ গান গে যাই আমি তোমার প্রেমে রং হৃদয়ে মেখে তোমার গুণ গান গে যাই সূর্যের আলোতে ভুবন হাসে পাহাড় দাঁড়িয়ে আছে শত বছর ধরে তোমার ইশারাতে সূর্যের আলোতে ভুবন হাসে পাহাড় দাঁড়িয়ে আছে শত বছর ধরে তোমার সারাতে তোমার করুণায় ভরায় পৃথিবী তোমার করুণায় ভরায় পৃথিবী তোমার প্রেমে মন রাঙাতে চাই আমি তোমার প্রেমে রং হৃদয়ে মেখে তোমার গান গে যাই আমি তোমার প্রেমে রং হৃদয় মেখে তোমার গুণ গান গেয়ে যাই তোমার প্রেমে পাগল হয়ে তোমার প্রেমে পাগল হয়ে আমার গান শুধু গে যায় আমি তোমার প্রেমে রং হৃদয়ে মেখে তোমার গুণ গান গেয়ে যাই আমি তোমার প্রেমে রং হৃদয়ে মেখে তোমার গুলো গান যাই আমি তোমার প্রেমের রং হৃদয়ে মেখে তোমার গুলো গান গেয়ে যাই